বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস নিয়ে আবারও হাজির হলাম আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমাদের এই দার্সে হাদিস শোনার জন্যে আগ্রহ সহকারে বসে আছেন আমরা নফল সালাত বিষয়ে আলোচনা করছিলাম এ পর্বের আগের পর্বে আমরা মা আয়সা রাজি আল্লাহ তাল আনহা থেকে জানতে পেরেছি যে আল্লাহর নবী আলহিসাল্লাম রমজান এবং রমজানের বাইরে কখনো এগারো রাকাতের বেশি সালাত আদা করেন নাই আবদুল্লাহ আব্বাসের হাদিসে বোখারি শরীফের হাদিস যেটা সেটাতে রয়েছে তেরো রাকাত সে বিষয়টাও আমরা আপনাদের কাছে বুঝিয়ে বলার চেষ্টা করেছি রাসুল্লাহ সাল্লামের সাহাবা ইকরামের যুগে বা তাবেইনদের যুগে যে সারাবির নামকরণের কারণ ছিল সেই কারণটা কিন্তু আমাদের এখন আর নাই বরং আমরা কি করতেছি একবারে পড়ে নিয়ে রেস্ট নেওয়ার চেষ্টা করতেছি এটা কি রাসুলের সুন্নতের আদা হলো সালাত ধীর স্থির সুন্দর করে আদা করতে হবে এক্ষেত্রে আবার আমরা কিছু লোক বলে থাকি তারাবির সালাত এগারো রাকাত কোরআন হাদিসে নেই আমরা বলবো তারাবি নামে কোনো শব্দও তো কোরআন হাদিসে নেই কাজে সহি হাদিস দ্বারা প্রমাণিত এগারো বা তেরো অতিরিক্ত পড়তে চাইলে তার জন্যে পথ পন্থা খোলা আছে বেশিই হতে হবে এমনটা নয় শূন্যত হলো এগারো বা তেরো অতিরিক্ত যদি কেউ পড়তে চায় তার জন্যে পথ খোলা রয়েছে এটাই হলো কথা তবে একটা কথা মনে রাখতে হবে যে ইমাম সাহেব যখন কি করবেন সালাত আদায় করবেন করে যখন বের হবেন শেষ করবেন তার সাথে থাকা উচিত তাতে করে আপনি সারাত্রি সালাত আদা করার নেকি পাবেন মধ্যখান থেকে চলে যান তাহলে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ইমামের সঙ্গে সালাদ শুরু করলো এবং তার সঙ্গেই শেষ করে মসজিদ থেকে বের হলো ওই ব্যক্তির জন্য সারা রাত্রি সালাত আদায়ের তার নিকি লিখে দেওয়া হবে তাহলে মধ্যখান থেকে বের হয়ে না যাওয়াটাই উচিত হবে যদি আপনি সারা রাত্রি সুন্নত নামাজের নিকি পেতে চান আবু বাকর রাজি আল্লাহ তাল আনহ যুগে এই তারাবি বলে এটা চালু হয়নি উমারের যুগে চালু হলো এবং তিনি রাজি আল্লাহ তাল বললেন যারা ঘুমিয়ে আছে শেষ রাত্রে গিয়ে এটা পড়বে তারা উত্তম এদের চেতে যারা এখন প্রথম রাত্রে আদা করতেছে তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে তারাবির সালাত উমার ফারুক রাজিল্লা তালানহ জামায়াতবদ্ধ শুরু করলেও তিনি শেষ রাত্রে পড়তেন বা অনেকেই ঘুমিয়েছিলেন যারা শেষ রাত্রে পড়বেন যদি তারাবি আলাদা হতো কেয়ামুল্লাইল আলাদা হতো তাহলে উমার ফারুক রাজিল্লাহ তালানহ প্রথম রাত্রেও পড়তেন শেষ রাত্রেও পড়তেন কারণ সালাদ দুইটা আমরা যারা বলতেছি দুইটা যদি নয় দুইটাই হলে প্রথম রাত্রে দ্বিতীয় রাত্রে শেষ রাত্রেও পড়তেন কাজেই কেউ প্রথম রাত্রে পড়ছেন কেউ শেষ রাত্রে পড়ছেন একটাই সালাত এটা এর দ্বারা আরও প্রমাণিত হচ্ছে যিনি এই সালাতের জামাত সহকারে প্রচলন চালু করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ প্রথম পরবর্তীতে দেখে একাধারে মাস ধরে যিনি করলেন উমার ফারুক তিনিও কিন্তু জামাতে পড়তেন না শেষ রাত্রে পড়তেন যদি দুই সালাত হতো তাহলে তিনি প্রথম রাত্রেও আদায় করতেন শেষ রাত্রেও করতেন শেষ রাত্রে যারা করতেন তারা প্রথম রাতে করতেন না প্রথম রাতে যারা করতেন শেষ রাত্রে তারা করতেন না এক্ষেত্রে নিঃসন্দেহে জামাত সহকারে প্রথম রাত্রে তাদের জন্য উত্তম যারা কেরাত ভালো জানে না দীর্ঘায়িত করে পড়তে পারে না সুন্দর করে আদা করতে জানে না তাদের জন্যে জামাত সহকারে প্রথম রাত্রে উত্তম তবে কেউ যদি শেষ রাত্রে একাকি বা জামাত করে আদা করতে চায় সুন্দর করে কোরআন হাফেজ বা ভালো কোরআন মুহস্ত আছে তার জন্য শেষ রাত্রে উত্তম হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে এছাড়া এই বিষয়টি নিয়ে আপোষের মধ্যে দেখা যায় কিছু কলহ কথাবার্তা এগুলি কিন্তু মোটেই ঠিক হবে না রাসুলের সুন্নত আমল করা আমাদের জীবন গড়া এটাই হবে একজন মমিন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব ও কর্তব্য যে কথাটি আমরা বারবার আপনাদের কাছে বলে এসেছি এবার আমরা যে হাদিসটি পড়ব অফি রেওয়ায়াতিল্লাহুমা আনহা রাজিয়াল্লাহ তালা আনহা কানা ইউসাল্লি মিনাল আশরা রাকাতিন ওয়ুতুর বি সাজদা ওয়ারকাউ রাকাতাইল ফজর ফাতিলকা সালাসা আশরা বুখারি মুসলিমের অন্য বর্ণে আছে মা আয়সরাদিল্লাহ তালা থেকে জাল্লার নবী আলিসালাম রাত্রির সালাদ দশ রাকাত আদা করতেন ওয়ুতরবে সাজদা এবং এক রাকাত বেতর আদা করতেন তাহলে দুই দুই করে পাঁচ সালামে দশ রাকাত আর এক রাকাত বেতর তাহলে হয়ে গেল এগারো রাকাত ওয়ার কাউ রাকাত এল ফজর আর ফজরের দুই রাকাত তিনি সুন্নত নামাজ পড়তেন ফাতিলকা সালাসা আশরা আর এটাই হলো তেরো রাকাত রাসুল সাল্লাহ সাল্লামের সালাত তাহলে আবদুল্লাহ ইবিন আব্বাসের বর্ণায় বোখার শরীফ যেটা এসেছে যে রাসুল সাল্লাহ সাল্লামের রাত্রির সালাত তেরো ছিল সেটা ফজরের দুই সহ তেরো অথবা আল্লাহ নবী আসরাতাম ঘুম থেকে উঠে প্রথমে তিনি দুই রাকাত হালকা করে নামাজ পড়ে নিতেন ঘুমটাকে তাড়িয়ে দেওয়ার জন্য এরপরে দীর্ঘ লম্বা করে সালাত আদা করতেন ওই দুই রাকাতকে হয়তো হিসাব করে তেরো বলেছেন এইভাবে মহাদিসিন ইকরাম মা আয়সা রাজিয়াল্লাহ তাল আনহা এবং ইবিন আব্বাসের হালিসের মধ্যে সামঞ্জস্যতা দেখিয়েছেন অথবা আমরা বলবো এগারো বা তেরো এই দুটাই সুন্নত নামাজ বাকি অতিরিক্ত জায়েজ সলাতুল্লাইলে মাসনা মাসনা রাত্রি এবং দিনের নামাজ দুই রাকাত দুই রাকাত এ হারিস দ্বারা ওলামা ইকরাম বলেছেন যে এর অতিরিক্ত নির্দিষ্ট নেই যত চায় পড়তে পারবে ওয়ানহা রাজি আল্লাহ আনহা কালাত কানা রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইসাল্লি মিনাল্লাইলে সালাত আশরা রাকা ওয়ুতুর মিন জালিকা বিখামস লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকাত সালাত আদা করতেন ইউতুর মিন জালিকা বিখামস এখান থেকে পাঁচ রাখাত তিনি বেতর পড়তেন তাহলে আট পাঁচ তেরো আট রাকাত দুই দুই রাকাত করে চার সালামে আট রাকাত হলো তাহাজুদ বা কেয়ামুল্লাইল আর এক পাঁচ রাকাত বেতর পড়তেন যেটা বেতর সহ পুরোটাই হলো কেয়ামুল্লাইল ইল্লাফি আল্লাহ নবী পাঁচ ভেতর যখন পড়তেন তখন এই বসতেন না এক দুই তিন চার পাঁচ আদা করে নিয়ে লাস্টে বসে এরপরে তাসাহুদ করে তিনি সালাম ফিরতেন তাহলে বোঝা গেল পাঁচ রাকাত ভেতরের একটা পদ্ধতি হলো এই যে মধ্যখানে কোনো বসা বসি নেই আবার এটাকে দুই দুই করে দুই রাকাত দুই রাকাত চার পড়ে আবার শেষে এক রাকাত এটাও হতে পারে ঠিক তিন রাকাত ভেতর পড়ারও নিয়ম হলো দুইটা হাদিস সম্মত একটা হলো কি তিন রাকাত সালাদ একাধারে পড়ে নিবে এক দুই তিন মধ্যখানে বসবে না তিন রাকাত পড়ে নিয়ে একবারে শেষ রাকাতে কোনুত চাইলে কোনুদ করবে না চাইলে করবে না কারণ এটা সুন্নতে সুন্নত অজীবের কোনো আমাদের কাছে হাদিসের আলোকে কোনো শক্তিশালী দলিল নেই এজন্যে দুই রাকাত পড়ে বসবে না দাঁড়িয়ে গিয়ে তিন রাকাত একবারে পড়ে নিয়ে এরপরে তৃতীয় রাকাত শেষ করে বৈঠক শেষ করে সালাম ফিরাবে অথবা বুখারির যেটা রেওয়ায়তে এসেছে দুই রাকাত বেতর তিন রাকাত পড়ার সময় দুই রাকাত পড়ে ডানে বামে সালাম ফিরে দিয়ে শেষ করে আবার এক রাকাত পড়বে তাহলে দুই রাকাত পরে সালাম ফিরাই দেওয়া সালাম ফিরাই দিয়ে আর এক রাখাত আদায় করা অথবা একসঙ্গে তিন রাকাত মধ্যখানে বৈঠক ছাড়া এই দুইটি পদ্ধতি হারিস দ্বারা সাব্যস্ত বাকি দুই রাকাত পড়ে বসে যাওয়া এরপরে আবার উঠে গিয়ে এক রাকাত পড়ে আবার উল্টা তকবির দিয়ে কনুত পড়া এই ধরনের বর্ণনা সই হারিস দ্বারা আমাদের কাছে সাব্যস্ত নয় এজন্যে রাসুল্লাহ সাল্লাম মাগরিবের মতো করে মাগরিবের মতো করে বেতর পড়তে নিষেধ করেছেন তাই যখন আমরা দুই রাকাত পড়ে বসে যাই এরপরে আর এক রাখাত আদা করি তখন তো মাগরিবের মতো হয়ে যায় তো আল্লাহ নবী তো নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্যে আমরা একটা উল্টা তকবির যেমন বাড়াই দিয়েছি ঠিক তার সঙ্গে আমরা বাড়াই দিয়েছি কোনুত করা ওয়াজিব কোনুত করা ওয়াজিবের যেমন সহি দলিল নেই উল্টা তকবিদেরও আমাদের কাছে কোনো সহি দলিল নেই বরং যেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাগরিবের মতো করে বেতনের সালাত আদায় করতে নিষেধ করলেন সেই মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের মাগরিবের মতো না তার দুইটি পদ্ধতি দিলেন যেটা একটি ইতিপূর্বে আপনার সঙ্গে আমরা আলোচনায় বললাম যে দুই রাকাত পড়ে সালাম ফেরাই দিবেন দুই দিকে দিয়ে আর এক রাকাত পড়বেন এটা বুখারির রাওয়া বর্ণনা বুখারির হাদিস আর দ্বিতীয় হলো তিন রাকাতের মাঝে বসা বসি নেই ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ পৃথিবীর সমস্ত স্থান হলো মসজিদ সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান ওয়াইল নামক শাস্তি মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন একজন মুসলিম আর একজন কাফের মধ্যে পার্থক্য হল সালাত সালাত হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম প্রথম যে বিষয়টি ফরজ সেটা হলো সালাত তাহলে আমার সালাম আপনার সালাম হচ্ছে কিনা আপনি কি একবার ভেবে দেখলেন না কিভাবে আমরা সঠিক নিয়মে নামাজ আদায় করব জানার জন্য দেখুন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সালাত কাল রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় বর্তমান বিশ্বের হাহাকার ও হতাশার সমাধান কি আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে এটা কেমন আধুনিকতা তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে একবার তো মসজিদে এসে জিকির করলো জমিনে ছড়িয়ে যাও ছড়িয়ে গিয়ে রুটি রুজি অন্বেষণ করতে থাকো রসুল্লাহ বললেন সর্বোত্তম জিকির হলো আল্লাহ ইসলামিক মূল্যবোধ সেটা শাশ্বত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান প্রতি রবিবার ও শনিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে পিস টিভি বাংলায় যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল অনুসরণ কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ তাড়াতাড়ি কর শেখ হাসিম জান্নাতে কি থাকবে আমাদের জন্য আমরা যা তাই সেখানে পাবো তিনি নিশ্চয় হবেন জান্নাত তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্য কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময় জান্নাত যাবার পুঁজি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা দার্সে হাদিসের বাকি অংশ বিরতির পরে আমরা পূর্ণ করব আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের দার্সে হাদিসের এ পর্যায়ে হাদিস হলো ওয়া রাজি আল্লাহ তালা আনহা কারাত মিনকুল্লিল্লাইলি কাদ আউতারা সুল্লাহ সাল্লাহ সাল্লাম ফান্তাহা বিতরুহু ইলা সাহার মোত্তাফাকুর আলিহিমা এর পূর্বের হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন এই হাদিসটিও ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন এই হাদিসটিও মা আয়সা রাজিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলিসালাম রাত্রের প্রতিটি অংশে বেতরের সালাত আদায় করেছেন অর্থাৎ প্রথম অংশে এসার পরে মধ্য অংশে এবং শেষ রাত্রেও বেতর পড়েছেন তবে আল্লাহর নবী আলিসালাতামের শেষ জীবনের মৃত্যুর প্রাককালে আগ পর্যন্ত শেষ জামানায় তার জীবনের শেষ দিকে তিনি বেতনের সালাদ সেহরি খাওয়ার সময় অর্থাৎ ফজর হওয়ার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 বললেন আল্লাহ নবী আলিসাল্লাম যেমন আমভাবে সাধারণভাবে নসিহত করতেন ঠিক ব্যক্তিগতভাবে কিছু কিছু কাজের ব্যাপারে এক একজনকে ধরে কাছে ডেকে আদর করে তাকে আমল করার জন্য উদ্বুদ্ধ করতেন তাই আবদুল্লাহ আমরুবনা আস রাজিয়াল্লাহ তালাহকে বললেন তুলামিন আমরুবুল আস হে আবদাল্লাহ হে আবদাল্লাহ লা তাকুন মিসলা আরে উমুকের মতো হয়ে যেও না কানা ইয়াকুমিনাল্লাইল রাত্রির সালাত আদায় করতো ফাতারাকা কেয়ামাল্লাইল আবার এখন ছেড়ে দিয়েছে এক সময় পরে এক সময় ছেড়ে দেয় এমনটা হয়ে যেও না উমুকের মতো হয়েও যেও না বরং এটাকে কন্টিনিউ সর্বদা এই রাত্রির নামাজ আদায় করার চেষ্টা করবে আল্লাহ নবী আলিসাল্লাম এ দ্বারা উদ্বুদ্ধ করলেন এজন্যে সব সময় রাত্রির সালাত আদায় করা তাহাজুদ বা কিয়ামুল্লাইল তারাবি আদায় করা রমজান মাসের পুরোটা এটাই হবে সুন্নত কিন্তু কেউ যদি সর্বদা না পারে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে তাহলে তো সেটা নিঃসন্দেহে যতটুক করবে ততটুকু ততটুকু সে নেকি পাবে তবে উত্তম হলো একজন মমিন মুসলমানের জন্য নারী হোক আর পুরুষ হোক রাত্রির একটা অংশ আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে আল্লাহর কাছে নিজের আবেদন নিজের প্রয়োজন নিজের সমস্যার সমাধান নিয়ে রাত্রে নির্জনে আল্লাহর সঙ্গে সালাত আদায় করে দেহাত উঠিয়ে আল্লাহর কাছে বলা আল্লাহ গো আমার এটা প্রয়োজন আল্লাহ গো আমার এটা সমস্যা দূর করে দাও এইভাবে প্রতিটি মমিন মুসলমানের দায়িত্ব শেষ রাত্রে তাহাজুদ সালাত আদায় করা এটা দা আবু সালহীন এটা নেক মানুষদের এক অভ্যাস ছিল আর রাসুল্লাহ সাল্লাম রাত্রি জেগে জেগে সালাত আদায় করতেন পা ফুলে মোটা হয়ে যেত আর সাহাবাই ক্রাম রাজি আল্লাহ তালা আনহম তারাও রাত্রির একটা অংশ সালাত আদায় করতেন যদিও তারা অভাবী ছিলেন তাদের অভাব ছিল অনটন ছিল খেতে খাওয়া মানুষ ছিল মাঠে খেতে খেতেন বাজার ঘাটে খেতে খেতে খেতেন তারপরও তারা একটি সময় আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ককে গভীর করার জন্যে আল্লাহকে পাওয়ার জন্যে নিজেদের সমস্যা সমাধানের জন্যে নিজেদের প্রয়োজন মেটাবের জন্যে মহান রব্বুল আলমিনের সঙ্গে তারা মোনাজাত করত তাদের আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক গভীর করত এই জন্যে সালাত রাতের সালাত ব্যাপারে যদি সম্ভব হয় কিছু না কিছু সময় নিয়ে আদায় করা না পারলেও মাত্র দুই রাকাত বেতরের নামাজটা পরে শেষ রাতে এটাও হবে মঙ্গলজনক ইনশাআল্লাহ এ হাদিসটি বুখারি মুসলিম থেকে বর্ণিত ওয়ান আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اوتروا يا اهل القران فان الله وتر বেহাবুল মিত্রা আলিম আবি তালিব রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আউতিরুয়া আহলাল কোরআন হে কোরআনের যারা ধারক ও বাহক তোমরা বেতরের সালাত আদায় করো ফাইন আল্লাহ বিতরুন আল্লাহ রব্বুল আলমিন বেজর ইউহাবুল বিতরা তিনি বেজরকে পছন্দ করেন এ হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন ইবনে খোজাইমা সহি বলেছেন এখানে আউতিরুইয়াহাল কোরআন বলতে রাত্রির সালাত আদায় করার ব্যাপার উদ্বুদ্ধ করা হয়েছে কারণ রাত্রির নামাজ জয়ত রাকাতেই পড়ুন না কেন তার সঙ্গে যখন আপনি বেতর পড়বেন বেজোর এক তিন পাঁচ তখন সালাদটা পুরো সালাদটা বেতর হয়ে যায় বেজোর হয়ে যায় এই জন্য রাত্রির সালাদকে বেতরের সালাদ বলা হয়েছে আর বললেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বেজোর তিনি একক বেজোর কাজে তিনি বেজোরকে বেতর মানে বেজোর তিনি পছন্দ করেন এই হাদিসটি পাঁচজনে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 জন্য উত্তম নিঃসন্দেহে হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন তাই আমরা চেষ্টা করব প্রথম রাত্রে ঘুমিয়ে যাওয়া শেষ রাত্রে উঠে তাহাজুদ পড়ে বেতর পড়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর সঙ্গে মোনাজাত করব। আল্লাহর সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক করব এটাই হবে একজন মমিন মুসলমানের দায়িত্ব ওয়ান তালকিবিন আলী রাজি আল্লাহ তালু সামে সামিয়াত আল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়কুল লা বিতরানি ফি তালকবুন আলী রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন লা বিতরান একই রাত্রে দুইবার বেতর পড়া যাবে না একবার পড়তে হবে তাই বলছিলাম যারা প্রথম রাত্রে বেতর পড়ে নিয়ে ঘুমিয়ে যাবেন শেষ রাত্রে যদি জাগতে পারেন তাহলে তাহাজুদ বা লাইল আদা করবেন তবে আর বেতর পড়বেন না আবার এই ধরনেরও কেউ কেউ মত বলেছেন বা জয়ীফ হাদিসে এসেছে যে যখন শেষরাত্রে বা মধ্যরাত্রে উঠবে তাহলে আর এক রাখাত পড়ে নিয়ে বা ওই বেজোড়কে জোর করে নিবে এরপরে আবার বাকি সালাত আদায় করে আবার বেতর পড়বে এটা সহিহাদ যারা সাব্যস্ত নয় বরং বেতর পড়ে নেওয়ার পরেও তাহাজুদ পড়া যায় আছে বোখারি শরীফ হাজি দ্বারা প্রমাণিত এবং দুইবার বেতর পড়া যাবে না যেটা আমরা এই হারিস থেকে জানতে পারলাম হাদিসটি ইমাম আহমাদ এবং আবু দাউদ নাসাই তিরমিজি বর্ণনা করেছেন ইবনে হেব্বান হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি সহি আমাদেরকে মনে রাখতে হবে এক রাত্রে যেন দুইবার বেতর না হয় এটাই আমরা হাদিস দ্বারা জানতে পারলাম وعن أبي بن كعب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يوتر بي سبح اسم ربك الأعلى وقل يا أيها الكافرون وقل هو الله أحد راه أحمد أبو داود والنسائي ওয়াজাদা ওয়ালাইসাল্লিমু ইল্লাফি আখিরিহীন ওবাইবুল কাব থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাম বেতর তিন রাকাত যখন সালাত আদায় করতেন প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে সুরা সাব্বিস রব্বিকাল আলা অর্থাৎ সুরা আলা পড়তেন ওয়াকুলিয়া ইহাল কাফেরুন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পড়ার পরে তিনি কুলি আইহাল কাফিরুন পড়তেন আর তৃতীয় রাকাতে সুরা ফাতেহা পড়ার পরে সুরা এখলাস কুল হু আল্লাহ আহাদ পড়তেন এ হাদিসটি আহমাদ আবু দাউদ নাসাই বর্ণনা করেছেন ওয়াজাদা নাসাইতে অতিরিক্ত এসেছে ওয়ালাইসাল্লিম ইল্লাফি আখেরিহীন আল্লাহ নবী আলিসালাম এই তিন রাকাত সালাত আদায় যে করতেন দুই রাকাত পরে সালাম ফিরাতেন না বরং তিন রাকাত পরেই সালাম ফিরাতেন তাহলে এটা একটা পদ্ধতি আমরা আগে বলেছি যে তিন রাকাত একাধারে পড়ে নিয়ে এক বৈঠকে এক সালামে পড়া অথবা দুই বৈঠকে দুই সালামে যেটা বোখারি শরীফের বর্ণনা দুই দিকে সালাম ফিরাই দিয়ে দুই রাকাত পড়ে আবার এক রাকাত পড়বেন এটাও বিশুদ্ধ হাজি প্রমাণিত বলে আবি দাউদ অত্তির মেদি নাহবো আন আয়সা রাজি আল্লাহ আনহা ওফি কুল্লু সুরাতিন রাকা অফিল আখিরা কুল হু আল্লাহ আহাদ অল মুআবিদাতিন আবু দাউদ এবং তিরমিজিতে অনুরূপ বর্ণিত হয়েছে মায়েশা থেকে এর মধ্যে রয়েছে প্রতিটি রাকাতে একটা করে সুরা অর্থাৎ প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাকাতে সুরা কাফেরুন আর তৃতীয় রাখাতে গিয়ে আল্লাহ নবী আলিসাল্লাম সুরা এখলাস পড়েছেন এটাই হলো নিয়ম তবে কেউ যদি এই সুরাগুলি না জানে অন্য কোন সুরা দিয়ে পড়ে সেটাও তার জন্য বেতর আদা হয়ে যাবে তবে সুন্নত অনুযায়ী আমল করার আমরা চেষ্টা পাব এটাই হবে আমাদের জন্যে হাদিসের আলোকে জীবন গড়ার সুন্দর এক পরিকল্পনা ওয়ানাবি সাইদিন খুদি রাজি আল্লাহ তালা আনু আন্ন সাল্লাহ সাল্লাম কাল তিরু কাবলা আন তুসবেহু রাহু মুসলিম আলী হেব্বান মান আদরা কাসুব ওয়ালাম ইউতির ফলা আবিত্রালা আবু সৈদ খুদিরাজুল্লাহ থেকে বর্ণিত তিনি বলে আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন তোমরা সকাল হয়ে যাওয়ার আগেই বিতরের সালাত আদা করো অর্থাৎ ফজর হওয়ার আগে আগ পর্যন্ত তোমাদের সময় এর মধ্যেই তোমরা বেতরের সালাত আদায় করো মুসলিম শরীফের হাদিস ইবনে হব্বানে এসেছে মান আদরা কাশ্যব যা সকাল হয়ে যাবে ফজর হয়ে যাবে ওয়ালামিউতের এর মাঝে সালাত বেতর আদা করতে পারবে না ফালা উত্তরাল্লাহ তার জন্য আর আদায় করে বেতনের সুযোগ আর নেই এর দ্বারা আমরা বুঝলাম ফজরের আগ পর্যন্ত বেতনের সময় এই পর্যন্ত পড়ে নিলে সেটা বেতন হয়ে যাবে ফজর হয়ে গেলে আর বেতন পড়ার আদায়ের সময় না এখানেই আমাদের সময় শেষ বিদায়ের আগে আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সুন্নার আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সুস্থ ও ভালো রাখুন আমাদের সর্বজীবনে সর্ব অবস্থাতে সুখ ও শান্তি দান করুন এ হবে আমাদের কামনা আল্লাহর কাছে আমরা এই দোয়া করে শেষ করছি ওয়া ওদা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সোনা তালার পথে আমাদের সাথে অংশ নিন আল্লাহ সোনার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe Road Birmingham UK post code B এক পাঁচ এক টিএইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন SWIFT BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at Peace TV dot TV মানবতার সমাধান পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও